أعمل صالحا ترضاه وادخلني وأدخلني برحمتك في عبادك الصالحين একবার সে তাদের সাথে চলছিল এমনকি যখন তারা সবাই পিঁপড়ের উপত্যকায় পৌঁছল তখন একটি পিঁপড়ে বলল হে পিঁপড়েরা তোমাদের গর্তে ঢুকে পড়ো যেন এমন না হয় যে সুলাইমান ও তার সৈন্যরা তোমাদের পিষে ফেলবে এবং তারা তা টেরও পাবে না সুলাইমান তার কথায় মৃদু হাসল এবং বলল হে আমার রব আমাকে নিয়ন্ত্রণে রাখো আমি যেন তোমার এ অনুগ্রহে শকর আদায় করতে থাকি যা তুমি আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি করেছ এবং এমন সৎ কাজ করি যা তুমি পছন্দ করো এবং নিজ অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের দলভুক্ত করো وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لو عذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان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 কোরআন পড়ে শোনাবার হুকুম দেয়া হয়েছে এখন যে হেদায়ত অবলম্বন করবে সে নিজেরই ভালোর জন্য হেদায়ত অবলম্বন করবে এবং যে গোমরা হবে তাকে বলে দাও আমি তো কেবলমাত্র একজন সতর্ককারী তাদেরকে বলো প্রশংসা আল্লাহরই জন্যে শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখিয়ে দেবেন এবং তোমরা তা চিনে নেবে আর তোমরা যেসব কাজ করো তা থেকে তোমার রব বেখবর নন